সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না এই সমাজে থাকে কত জালেম এই সমাজে থাকে কত জালেম জুলুম ছাড়া ওরা কিছু বুঝে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না শুনো গাছের ঢালে যত পাখি আর করো না তোমরা ডাকা ডাকি শুনো গাছের ডালে যত পাখি আর করো না তোমরা ডাকা ডাকি জাহেল সমাজের জালমেদেরকে জাহেল সমাজের জালেমদেরকে মধুর সুরে আর গান শুনাইও না জাহেল সমাজের জালেমদেরকে মধুর সুরে আর গান শুনাইও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না এই সমাজে থাকে কত জালেম এই সমাজে থাকে কত জালেম জোলম ছাড়া ওরা কিছু বুঝে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না ওরে নদী তুমি বয়ে চোখে ন জালিমের জুলম দেখো না কেন ওরে নদী তুমি বয়ে চোখে নও জালিমের জুলম দেখো না কেন এসব সমাজকে ডুবয়ে মারো এসব সমাজকে ডুবাই মারো সুদিনে ক্ষেত ফসলে পানি দিও না এসব সমাজকে ডুবাই মারো সুদিনে ক্ষেত ফসলে পানি দিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না এই সমাজে থাকে কত জালেম এই সমাজে থাকে কত জালেম জোলম ছাড়া ওরা কিছু বুঝে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না ওরে মেঘ তুমি দিও না বৃষ্টি অকৃতজ্ঞ ওরা আল্লাহর সৃষ্টি ওরে মেঘ তুমি দিও না বৃষ্টি অকৃতজ্ঞ ওরা আল্লাহর সৃষ্টি এই বৃষ্টির সিলাই ফসল ফলে এই বৃষ্টির লাই ফসল ফলে ওরা তো নিজের খোদাকে চিনে না এই বৃষ্টির লাই ফসল ফলে ওরা তো নিজের খোদাকে চিনে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও নাম এই সমাজে থাকে কত জালেম এই সমাজে থাকে কত জালেম জোলম ছাড়া ওরা কিছু বুঝে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না খুদার দিয়া এই নিয়ামত খেয়ে সৃষ্টিকর্তার কথা ভুলে গিয়ে খুদার দিয়া এই নিয়ামত খেয়ে সৃষ্টিকর্তার কথা ভুলে গিয়ে অসহায়ের প্রতি জুলম করে কোরআন হাদিস ওরা কেন মানে না অসহায়ের প্রতি জুলম করে খোদার কোরআন ওরা কেন মানে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না এই সমাজে থাকে কত জালেম জোলম ছাড়া ওরা কিছু বুঝে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না পাষাণ হয়ে যাও ওরে জমিন শস্য ফসল দিও না কোনো দিন পাষাণ হয়ে যাও ওরে জমিন শস্য ফসল দিও না কোনদিন সত্য পথে ওরা চলবে যখন তখন ফসল দিতে দেরি করো না সত্য পথে ওরা চলবে যখন তখন ফসল দিতে দেরি করো না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না এই সমাজে থাকে কত জালেম জোলম ছাড়া ওরা কিছু বুঝে না সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না চলাচল বন্ধ করো অরে বাতাস কেন শুনি মাসরুমের হাহুতাস চলাচল বন্ধ করো অরে বাতাস কেন শুনি মাসরুমের হাহুতাস জালিমের বংশ কর ধ্বংস জালিমের বংশ কর ধ্বংস আমিও এই সমাজে থাকতে চাই না জালিমের বংশ কর ধ্বংস আমিও এই সমাজে থাকতে চাই না সূর্য তুমি এই সমাজে আলো দিও নাম চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও নাম সূর্য তুমি এই সমাজে আলো দিও না চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও নাম এই সমাজে থাকে কত জালেম জুলম ছাড়া ওরা কিছু বুঝে না সূর্য তুমি চন্দ্র তুমি This track is downloaded from BDLove24.com.